নাইরে এবার রক্ষা নাই নাস্তিকদের রক্ষা নাই নাইরে এবার রক্ষা নাই নাস্তিকদের রক্ষা নাই নাইরে এবার রক্ষা নাই নাস্তিকদের রক্ষা নাই ধৈরা ধৈরা বিদায় কইরা দিন ইসলামের শান্তি চাই শান্তি চাই ধৈরা ধৈরা খতম কইরা দিন ইসলামের শান্তি চাই শান্তি চাই নাই রে এবার রক্ষা নাই নাস্তিকদের রক্ষা নাই নাই রে এবার রক্ষা নাই নাস্তিকদের রক্ষা নাই ধৈরা ধৈরা বিদায় কইরা দিন ইসলামের শান্তি চাই শান্তি চাই ধৈরা ধৈরা খতম কইরা দিল ইসলামের শান্তি চাই শান্তি চাই ওদের বুকে এমন সাহসকে দিয়েছে ভাই রাসুলকে সন্ত্রাস বলিয়া শান্তি পেতে চায় ওদের বুকে এমন সাহসকে দিয়েছে ভাই রাসুলকে সন্ত্রাস বলিয়া শান্তি পেতে চায় ওদের বুকে এমন সাহসকে দিয়েছে ভাই রাসুলকে সন্ত্রাস বলিয়া শান্তি পেতে চায় কিয়ামতের কঠিন দিনে মুক্তি তাদের নাই কেয়ামতের কঠিন দিনে মুক্তি তাদের নাই নাই রে এবার নাই রে এবার রক্ষা নাই নাস্তিকদের রক্ষা নাই নাই রে এবার রক্ষা নাই নাস্তিকদের রক্ষা নাই ধৈরা ধৈরা বিদায় কইরা দিন ইসলামের শান্তি চাই শান্তি চাই ধৈরা ধৈরা খতম কইরা দিন ইসলামের শান্তি চাই শান্তি চাই আলেম নামের কলঙ্কতে করছে যাদের আসর নাস্তিকিরি সাথে তারা গড়ছে সুখের বাসর আলেম নামের কলঙ্কতে করছে যাদের আসর নাস্তিকিরি সাথে তারা গড়ছে সুখের বাসর আলেম নামের কলঙ্কতে করছে যাদের আসর নাস্তিকিরি সাথে তারা গড়ছে সুখের বাসর এলেম আছে যদিও তারা আমল করে নাই এলেম আছে যদিও তারা আমল করে নাই নাই রে এবার নাই রে এবার রক্ষা নাই নাস্তিকদের রক্ষা নাই নাই রে এবার রক্ষা নাই নাস্তিকদের রক্ষা নাই ধৈরা ধৈরা বিদায় কইরা দিল ইসলামের শান্তি চাই শান্তি চাই ধৈরা ধৈরা খতম কইরা দিল ইসলামের শান্তি চাই শান্তি চাই নাস্তিকের তামাশা দেখে বসে আছে যারা আশেকে রাসুল দাবি করে ইমান করছে হারা নাস্তিকের তামাশা দেখে বসে আছে যারা আশেখ রাসুল দাবি করে ইমান করছে হারা নাস্তিকের তামাশা দেখে বসে আছে যারা আশেখ রাসুল দাবি করে ইমান করছে হারা ওদেরকেও ধরতে হবে ছাড়া ছাড়ি নাই ওদেরকেও ধরতে হবে ছাড়া ছাড়ি নাই নাই রে এবার নাইরে এবার রক্ষা নাই নাস্তিকদের রক্ষা নাই নাইরে এবার রক্ষা নাই নাস্তিকদের রক্ষা নাই ধৈরা ধৈরা বিদায় কইরা দিন ইসলামের শান্তি চাই শান্তি চাই ধৈরা ধৈরা খতম কইরা দিন ইসলামের শান্তি চাই শান্তি চাই নাইরে এবার রক্ষা নাই নাস্তিকদের রক্ষা নাই নাইরে এবার রক্ষা নাই নাস্তিকদের রক্ষা নাই ধৈরা ধৈরা বিদায় কইরা দিন ইসলামের শান্তি চাই শান্তি চাই ধৈরা ধৈরা খতম কইরা দিল ইসলামের শান্তি চাই শান্তি চাই ধৈরা ধৈরা জবাই কইরা দিল ইসলামের শান্তি চাই শান্তি চাই